আবদুল্লাহ ইবনু উমর আদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে মিম্বরের উপর উপবিষ্ট অবস্থায় পূর্ব দিকে ইঙ্গিত করে বলতে শুনেছি সাবধান ফিতনা ফাসাদের উদ্ভব ওই দিক থেকেই হবে এবং ওই দিক থেকেই শয়তানের সিং উদিত হবে